সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না হরে রকম ভোরের পাখি প্রাণ খোলা গান কিচিরি মিচির হরে রকম ভোরের পাখি প্রাণ খোলা গান কিচিরি মিচির আদৌ শোনা যাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না মুয়াজিনের আজান দেয়া হলো খোকা খুকু এবার দু চোখ খোলো হলো খুকু খোলো আর মোরা দাও একটু বসে কলমা পড়ে নাও হরসে আর মোরা দাও একটু বসে কলমা পড়ে নাও অজু করার আগে কিন্তু কিছুই তুমি খাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না ভোর বিহানে নামাজ পড়া কি যে ভীষণ মজার নামাজ পড়ে নিজে ভোর বিহানে নাও চেখে নাও সে স্বাদ তুমি ঝেড়ে ফেলে সবাই সেমি নাও চেখে নাও সে স্বাদ তুমি ঝেড়ে ফেলে সবাই সেমি কোরআন পড়ার আগে কিন্তু কোনো গানি গাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না খুলিস না চোখ আরেকটু চোখ বুঝ ভোরবেলাতে কুমন্ত্রণা রোজ খুলিস না চোখ আরেকটু চোখ বুঝ ভোরবেলাতে কুমন্ত্রণা রোজ শয়তানি দেয় কায়দা করে নানান ছলে গায়ে পড়ে শয়তানি দেয় কায়দা করে নানান ছলে গায়ে তবু তুমি ঘুমিয়ে কিন্তু মোটেই থাকতে চাবে না সূর্য ওঠার আগেই ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না হরে রকম ভোরের পাখি প্রাণ খোলা গান কিচিরি মিচির হরে রকম ভোরের পাখি প্রাণ খোলা গান কিচিরি মিচির আদৌ শোনা যাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না সূর্য ওঠার আগে ওঠো নইলে কিন্তু সূর্য ওঠা দেখতে তুমি পাবে না